পাখির কণ্ঠে শুনি তোমার গান তুমি রহিম রহমান আকাশ বাতাস আর সাগর নদী সবই তোমার দান পাখির কণ্ঠে শুনি তোমার গান তুমি রহিম রহমান আকাশ বাতাস আর সাগর নদী সবই তোমার দান পাখির কণ্ঠে শুনি তোমার গান তুমি রহিম রহমান আকাশ বাতাসার সাগর নদী সবই তোমার তুমি রহিম তুমি কারি তুমি রহিম তুমি করিম তুমি রহিম তুমি কারি তুমি দয়াবা আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আখির কণ্ঠে শুনি তোমার গান তুমি রহিম রহমান আকাশ বাতাসার সাগর নদী সবই তোমারি দান পাখির কণ্ঠে শুনি তোমার গান তুমি রহিম রহমান আকাশ বাতাসার সাগর নদী সবই তোমারি দান তোমারি নামে শুনিয়া জানের সুর সুরে সুরে খুলে প্রভাতি দোর সন্ধ্যা তারা হাসে তোমার নামে শাপলা জলে ভাসে তোমার প্রেমে তোমারি নামে শুনি আজানের সুর সুরে সুরে খোলে প্রভাতি দোর সন্ধ্যা তারা হাসে তোমার নামে শাপলা জলে ভাসে তোমার প্রেমে তোমারি নামে শুনি আজানের সুর সুরে সুরে খোলে প্রভাতি দোর সন্ধ্যা তারা হাসে তোমার নামে শাপলা জলে ভাসে তোমার প্রেমে আধার আলোর খেলা তোমার শান তুমি রহিম রহমান পাখির কণ্ঠে শুনি তোমার গান তুমি রহিম রহমান আকাশ বাতাসার সাগর নদী সবই তোমার দান তুমি রহিম তুমি করিম তুমি রহিম তুমি করিম তুমি দয়াবান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান পাখির কণ্ঠে শুনি তোমার গান তুমি রহিম রহমান আকাশ বাতাসার সাগর নদী সবই তোমার দান সুদূর আকাশের ওই নীলিমা চাঁদ তারা সূর্য তোমার মহিমা ফুলে ফলে ভরাই পৃথিবী জানি সৃজিত প্রভু তোমার সবই সুদূর আকাশের ওই নীলিমা চাঁদ তারা সূর্য তোমার মহিমা ফুলে ফলে ভরা এই পৃথিবী জানি সৃজিত প্রভু তোমার সবই সুদূর আকাশের ওই নীলিমা চাঁদ তারা সূর্য তোমার মহিমা ফুলে ফলে ভরা এই পৃথিবী জানি সৃজিত প্রভু তোমার সবই চলে স্থলে সবই তোমারি দান তুমি রহিম রহমান পাখির কণ্ঠে শুনি তোমারি গান তুমি রহিম রহমান আকাশ বাতাস আর সাগর নদী সবই তোমারি দান তুমি রহিম তুমি করিম তুমি রহিম তুমি করিম তুমি দয়াবান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান